আন্দোলনে বিজয়ের স্বরূপ যুগে যুগে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে নবী রাসুল প্রেরিত হয়েছেন তারা সমাজে দাওয়াতের কাজে আঞ্জাম দিয়ে গেছেন সর্বশেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তিনি চূড়ান্ত নবী হিসাবে শেষ নবী হিসাবে পৃথিবীর বুকে প্রেরিত হয়েছেন বিশ্ববাসীর রসুল হিসাবে তিনি যে আন্দোলন পরিচালনা করে গেছেন সে আন্দোলন হলো আহলে হাদিস আন্দোলন পূর্বের নবী রাসুলগণ আন্দোলন পরিচালনা করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন এই বাধার সাথে সাথে কখনো তাদের গতি মন্থর হয়েছে কখনো গতি হয়েছে বেগবান তবে আন্দোলন কখনো থেমে যায়নি মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম যখন দিনের দাওয়াত নিয়ে সমাজে আসলেন তখনই আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন রসুল সাল্লাহ আলহাসাল্লামকে আপনি যদি এটা পচিয়ে না দেন ফমা বল্লাক্তা রিসালাতা তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না এই পরের বাক্যটি এই আয়াতের আমার উদ্দেশ্য নাস আল্লাহ রাবুল আলমিন মানুষের পক্ষ থেকে দেওয়া গ্লানি কুচ্ছা কষ্ট দুর্যোগ আল্লাহ রাবুল আলমিন আপনাকে এর থেকে হেফাজত করবেন রক্ষা করবেন এখানে একটা শর্ত আরোপ করা হয়েছে বাল্লিক মা উংসিলা রব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটাই পৌঁছিয়ে দিন সুরায় মায়েদা সাতষট্টি নম্বর আয়াতে এইটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুনিয়াতে কোনো দায়ী এসে নিজের পক্ষ থেকে কোনো কথা বলে রচনা করে মানুষকে আহ্বান করবে এই অনুমতি স্বয়ং মোহাম্মদ সাল্লামকেও দেওয়া হয়নি বরং এই কথা বলার সাথে সাথে বলা হয়েছে বিশ্ববাসীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বিশ্ববাসী শুনে রাখো এই বিধান যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ সোরাই হাক্কা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ তিনটে আয়াতে আল্লাহ রব্বুল আলমিন গ্যারেন্টি দিয়ে বলছেন আকাবিল এই মোহাম্মদ যদি তার পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন আমি তার ডান হাতটি ধরে নিতাম সুম্মালা কতামিন হল অতীন অতপর তার গলাটি দেহ থেকে কেটে বিচ্ছিন্ন করে দিতাম এটাই বড় চ্যালেঞ্জ সমাজে কাজ করতে গিয়ে নিজের পক্ষ থেকে অপরের সন্তুষ্টির জন্য কিছু যোগ করবে এই অনুমতি কোনো নবীর আসলের ছিল না যার কারণেই পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম পর্যন্ত বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে এবং তার উপরে যা বিপদ নেমে এসেছে যে বিপদ আমাদের উপরে এখন নেমে আসেনি আল্লাহ রাব্বুল আলমিন এর সাথে সাথে জানিয়ে দিলেন ওকান হাক্কান আলাল নাসরুল মমিনিন যারা মমিন হবেন তাদেরকে সাহায্য করা বিজয় দেওয়ার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিনের বহু কর্মী ও সাথী ভাই বিপদ মুহূর্তে তোলে পড়েন ইসলামী আন্দোলনের কাতারে থাকতে পারেন না কিন্তু মোহাম্মদ সাল আলাই ওয়াসাল্লাম যে কর্মী বাহিনী গঠন করেছিলেন এই কর্মী বাহিনী টলে যাওয়ার নয় আল্লাহ রাব্বুল আলমিন জানাচ্ছেন সুরায় বাকার একশো চোদ্দ দুইশো চোদ্দ নম্বর আয়াতে আম হাসিব তুম আং তাদখুলুল জান্না অলাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুল রাসূল আল্লাযীনা আমানু মা মাতা নাসরুল্লাহ তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতে প্রবেশ করবে অথচ তাদের মতো তো অবস্থা তোমাদের সৃষ্টি হয়নি ইতিপূর্বে যারা কাজ করেছেন তাদের পা ঠিক মতো দৃঢ় পদে তারা থাকতে পারেনি তাদের উপরে চরম বালা এবং মুসিবত নেমে এসেছে এমনকি রাসুল পর্যন্ত বলে গেছেন বলে উঠেছেন তার সাহাবিরা পর্যন্ত বলছেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন নেমে আসবে আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ দিয়েছেন আলা ইন্না নাসরাল্লাহ করিব সাবধান ধৈর্য ধরো সামনেই আল্লাহর সাহায্য অতীব নিকটে সেই বুখারের প্রথম খণ্ডের পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠায় সানে নদীল বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলহাসাল্লাম তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন দীর্ঘদিন সাহাবিরা না খেয়ে থেকে পচা মাছ খেলেন গাছের পাতা খেলেন ঘাস খেয়ে যখন টিকতে পারলেন না তখন সাহাবিরা এসে আবেদন জানালেন আল্লাহ রাসুল আমাদের জন্য কি দোয়া করবেন না আল্লাহ রাসুল মুখটা চাদর থেকে খুলেই চট করে বলে দিলেন তোমরা সাহায্যের জন্য এখন এসেছ অথচ তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে ধরে এনে বুক পর্যন্ত পুঁতে ফেলার পরে তার মাথায় করাত ধরে দ্বিখণ্ডিত করা হয়েছে অথবা কাউকে গরম নিড়ানি দ্বারা তাদের মুখের গোস্তকে ছিঁড়ে ফেলা হয়েছে রগ ছিঁড়ে ফেলা হয়েছে অথচ তারা আল্লাহর দিন থেকে টলে যায়নি আর এখনই তোমরা সাহায্য চাচ্ছ আয়াত বলছে যে এতটাই পরিস্থিতি জটিল হলো যে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত বলতে বাধ্য হলেন মতানাসুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে যে রাসুল মোহাম্মদ সাল্লাম সান্ত্বনা বাণী দিলেন সেই রাসুল মোহাম্মদ সাল্লাম বলতে বাধ্য হলেন আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ বললেন আল্লাহ আল্লাহর সাহায্য অতীব নিকটে ধৈর্য ধরাই ফল আসে সবাই আলামিন বলে বিশ্বাস করতেন সহি বুখারি তিন নম্বর হাদিসে প্রমাণিত হয় খাদেজা রাজাল্লাহ আনহা আল্লাহ রাসুলকে নিয়ে ওয়ারাকা বিন নফলের কাছে গেলেন যাওয়ার পরে তার সাক্ষাৎকার শুনে যে কথাটি বলেছিলেন ওয়ারাকা বিন নফেল তার প্রমাণ পাওয়া যায় তিনি প্রথম কথা বললেন হাদান নামুস হাদান নামুস আল্লাহ নাসাল্লাহ তালা মুসা এটাই তো নামুস যার যাকে আল্লাহ মুসার প্রতি নাজিল করেছিলেন তারপর যে বাক্যটি বলেছিলেন এর মধ্যে তো খুব কষ্ট আছে খুব দুঃখ আছে খুব ক্লান্তি আছে তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে লাইতানি আন আকুনা হাইয়ান আহ যদি হায়াক্ষেপ যদি দিন আমি জীবিত থাকতাম ঈদ জোকা কমকা যেদিন তোমার কম তোমাকে বের করে দেবে এতক্ষণ সাক্ষাৎকারে রসুল মোহাম্মদ সাল্লাম কোনো কথা বলেননি যখন বললেন যে তোমার কম তোমাকে বের করে দিবে তখন আল্লাহ রাসুল ব্যক্ত করলেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বিশ্বাস করতে পারেননি তখন যে বললেন তোমার মতো ব্যক্তি যাকেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পৃথিবীতে এসেছেন এই জিনিস নিয়ে এই বস্তু নিয়ে এই বিধান নিয়ে ইল্লাউদিয়া তাকেই বের করে দেওয়া হয়েছে তাকেই তার জাতি বের করে দিয়েছেন তিনি বলছেন আমি যদি জীব থাকি আনসুরুক নসরান মহাজারা শুনে রাখো মোহাম্মদ আমি যদি এই পড়ন্ত বৃদ্ধ বয়সে বেঁচে থাকি তবু আমি ওয়াদা দিচ্ছি তোমার পুটলি টেনে তোমাকে আমি সহযোগিতা করব রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম বুঝতেন না বিপদ আসবে অতঃপর বিপদ আসলো তায়েফের ময়দানে মেরে তাকে বিদায় করে দেওয়া হলো এমনকি কাবা ঘরে যখন সালাত দায়ী করছেন তখন তার ঘাড়ের উপরে দাঁড়িয়ে থেকে হাস্যোজ্জ্বল চেহারা উল্লাস করলো কাফেররা আবু জেহেল উটের ভুঁড়ি চাপিয়ে দিল এরপরেও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার দায়িত্ব থেকে টলে যাননি বিজয় কখন আসলো বিজয় আসলো অনেক দিন পরে দশ নববী বর্ষে থেকে নববী বর্ষে মদিনা থেকে মক্কায় হজ করার জন্য আসলেন মাত্র ছয় জন তরুণ সাহাবি ছয়জন তরুণ সাহাবি হলেন ইসলামী ইতিহাসের দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একমাত্র ভিত্তি এই তরুণ ছয়জন সাহাবের মধ্যে সর্বকনিষ্ঠ তরুণ সাহাবি ছিলেন আসাদ বিন জুরারা রদিয়াল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করে রাসুল সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন দশক নবমী বর্ষে এগারো নবমী বর্ষে আগের পাঁচজন পরের সাতজন বারো জন যুবক আবার আসলেন তাদেরও নেতা ছিলেন আসাদ বিন ফলাফলে কিভাবে পেলেন আল্লাহ তাদেরকে দাওয়াত দিলেন ছয়টি বিষয়ে সব দাওয়াতগুলো ছিল ব্যক্তিভিত্তিক আমি যুবক তরুণ ও ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি এবং মুরব্বীদের উদ্দেশ্যে বলছি যুবকদেরকে এই ছয়টি বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য কেন আল্লাহ যে দাওয়াতটি পেশ করেছিলেন যে দাওয়াতটি পেশ করেছিলেন সে দাওয়াতটি ছিল এই এক নম্বর তোমরা কাউর আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না ওলা তাসরিকু তোমরা চুরি করবে না ওলা তাজনু তোমরা জেনা করবে না দেখুন সন্তানকে হত্যা করবে না তোমরা ভালো কাজে অবাধ্যতা করবে না ওলা তাহতুবি দিবে না এই ছয়টি বিষয় মোহাম্মদ বারো জন কাছে পেশ করলেন যারা সবাই ছিলেন যুবক বারো জন সাহাবি ফেরত গেলেন সাথে পাঠা দিলেন মুসাহ তিনিও ছিলেন যুবক সাহাবি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম রাষ্ট্রদূত হলেন ইসলামের ইতিহাসে রাষ্ট্রদূত হলেন মুসাহ তাকে যখন পাঠানো হলো এই বারো জন সাহাবি আর মুসাহ বিন উমায়র তারা মদিনায় গিয়ে ঘরে ঘরে দাওয়াতি কাজ করে এমন একটি ক্ষেত্র তৈরি করলেন যার বিনিময়ে পরের বছর বারো নবী বর্ষে হিজরত আসলেন মদিনা থেকে মক্কায় আসলেন একজন নয় দুইজন নয় পঁচাত্তর জন সাহাবি তার দুইজন ছিলেন মহিলা এই দাওয়াতটি হলো দাওয়াতি বিপ্লব সৃষ্টি করলো অথচ ভিত্তি ছিল মাত্র ছয়জন যুবক রসুল্লাহ সাল্লাম পরের বছর এই পঁচাত্তর জন সাহাবির সামনে যে দাওয়াতটি পেশ করলেন সেই দাওয়াতটি ছিল পাঁচটি বিষয়ে যা ছিল সামাজিক আগেরটা ছিল ব্যক্তিভিত্তিক তোমরা জেনা করবে না শিরিক করবে না জেনা করবে না চুরি করবে না সন্তান হত্যা করবে না তোমরা পরস্পর অপবাদ দিবা না এবং সব কাজে অবাধ্য অবাধ্য হবে না এই ছয়টি বিষয় আমরা পাঁচটি বিষয় বললেন যে পাঁচটি বিষয় সামাজিক বিষয় এই ছয়টি বিষয় আজকে সর্বত্র সমাজে জড়িয়ে আছে সিরিকে পরিপূর্ণ এমন কোন ব্যক্তি দাবি করতে পারে না যে আমি সিরিক মুক্ত গোটা এই বাংলাদেশের ছত্র ছাই তথাকথিত ইসলামী আন্দোলন লোকেরা সিরিককে লালন করছে মাজার পূজার মাধ্যমে খানকা পূজার মাধ্যমে শুধু তাই নয় যে সমস্ত মানুষরা ইসলামী আন্দোলন করতে গিয়ে রাজপথে গিয়ে নারায়ণ তাকবির বলে আল্লাহ আকবর বলে কথা বলে সেই সমস্ত লোকেরা কবরের পাড়ে ফুল দিয়ে মৃত্যু ব্যক্তিকে স্বাগত জানায় ইসলামের ইসলামের নাম করবে তারা যে মোহাম্মদ সাল্লাম মূর্তি পূজাকে হারাম করলেন মানুষ পূজাকে হারাম করলেন সেই মোহাম্মদের নামে দিন পালন করতে গিয়ে স্বয়ং মোহাম্মদকে মূর্তি বানিয়েছে তারা তরুণ এবং ছাত্র ভাইদেরকে বলছি শুধু এই মূর্তি নয় শিরিক নয় বরং আরো দেখতে হয় অলাপ কাশ্রিকু চুরির আড্ডাখানা তৈরি হয়েছে বাংলাদেশে তরুণ ভাইদেরকে বলবো সর্বোচ্চ মন্ত্রী পর্যন্ত আর সর্বনিম্ন মেম্বার চেয়ারম্যান পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাত করে বাংলাদেশকে দরিদ্র থেকে আরো নিম্নতর দরিদ্র বানিয়েছে তারা রসুল সাল্লাম এই ছয়জন সাহাবির সামনে যে বারো জন সাহাবির সামনে যে দাপ্তরিক দাওয়াত পেশ করেছিলেন ওই দাওয়াতে আজকে বাংলাদেশ আহলাদি যুব সংঘের দাওয়া যদি বাংলাদেশ আহলাদি যুব সংঘের কর্মীরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই দাওয়াত নিয়ে সামনে যাই শিরিক বিদাতের ভিত ভেঙ্গে চুরমার হয়ে যাবেন ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আমি এই হাদিসটি শুনিয়ে দিচ্ছি এখনই রসুল সাল্লাম আলী রাজালকে ডেকে বলেছেন আলী শুনে দিক আসো সই মুসলিম একশত সাত পৃষ্ঠা খুলুন আল্লাহ বলছেন আলী শুনলা তাদা তিন সালিল্লা তমস্তাহু অলা কবরান মুশেফানিল্লা সৌমহিতাহু আলী শুনো এই পৃথিবীর বুকে যত ছবি এবং মূর্তি রয়েছে সমস্তকে ভেঙ্গে তুমি খান খান করে দিবা যত উঁচু কবর রয়েছে সৌধ নির্মাণ করা কবর রয়েছে সমস্ত সৌধ নির্মাণ করা কবরকে ভেঙ্গে তুরমার করে দিবে মাটির সঙ্গে মিশিয়ে দিবে যুবকালীকে এই বললেন কেন তারুণ্য রয়েছে আলীর মধ্যে তাজা রক্ত তার মধ্যে তার দেহের মধ্যে ফিনকি দিচ্ছে আলীর দ্বারাই সম্ভব এই পৃথিবীর মুখ থেকে কবর পূজা বা মূর্তি পূজার যাবতীয় জঞ্জাল পরিষ্কার করা তারই সম্ভব এই জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওলা তাসনু তোমরা জেনা করবে না এই বাংলাদেশের বিভিন্ন জেলায় বাইশটি বেশালয় রয়েছে যা জেনাকে আল্লাহ হারাম করেছেন বাংলাদেশের যত ইউনিট পার্সেন্ট শিক্ষিত ব্যক্তি রয়েছেন এরা আবার বেশ্যা দিবস পর্যন্ত প্রতিটা দিবস পর্যন্ত পালন করে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে এই যৌনাচার কিভাবে চলতে পারে বাংলাদেশ আহলাদি যুব সংঘের ছেলেরা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি বিশ্ববিদ্যালয়ে পড়ো কলেজে পড়ো হাই স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো মসজিদে দায়িত্ব পালন করো তুমি যুবক হও যেখানেই থাকো না কেন এই তথাকথিত যৌনাচারের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে রসুল সাল্লাম বলেছিলেন সন্তান হত্যা করো না সন্তান হত্যা করার প্রতিযোগিতা বর্তমান বিশ্ব চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাম এই সন্তান হত্যার বিরুদ্ধে পরিষ্কার বলে গেছেন এই বারো জন যুবককে সেটাই বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের লাশ পড়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের লাশ পড়ে কিভাবে বাংলার রাজপথে তথাকথিত মিথ্যা পাশ্চাত্য থেকে ধার করা মতবাদের মিথ্যা দর্শনের পক্ষে মিছিল করতে গিয়ে বাংলার রাজপথে কিভাবে লাশ পড়ে মোহাম্মদ সাল্লাম এই হত্যাকে নিষেধ করেছেন পনেরোশো বছর আগে আবার বলছেন আল্লাহ তাও তুমি বহুতানিন কারো মিথ্যা অপবাদ দিও না আজকে মিথ্যা গণতন্ত্র তথাকথিত নির্বাচনের নামে এক মেম্বার আর এক মেম্বারের বিরুদ্ধে এক দল আর এক দলের বিরুদ্ধে মিথ্যা অপবাদের বেসাতি বয়ে দিচ্ছে গোটা পৃথিবী ব্যাপী মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলে মিথ্যা কথা একজন মেম্বার একজন মেম্বারের বিরুদ্ধে কমিশনার একজন কমিশনারের বিরুদ্ধে এই মিথ্যা অপবাদকে চোদ্দ শত পনেরো শত বছর আগেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হারাম ঘোষণা করেছেন এবার আসুন আল্লাহ রাসুল যে পাঁচটি বিষয় বলেছিলেন সামাজিক ভিত্তি সম্পন্ন আল হাদিস আন্দোলন কর্মীদের জন্য এই পাঁচটি বিষয় আবশ্যক হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আমরা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক দূরে চলে যাই রসুল সাল্লাম বললেন জাবের বলছেন বায়ান রসুল্লাহাম সাল্লাম আমরা রাসুলের কাছে বায়াত করেছিলাম তার কথা শুনবে এবং মানব শুনবো এবং মানব ফিল নাসাতে ওয়াল কাসালে আনন্দেও শুনবো অলসতায় শুনবো ফিল মানসাতে ওয়াল মাকরহে আমি সন্তুষ্ট থাকি আর অসন্তোষ থাকবে তবুও শুনব মেনে চলব দ্বিতীয় কথা বলেছিলেন মুনকার আমরা বায়াত করলাম সৎ কাজের আদেশ দিয়ে যাব অসৎ কাজ থেকে নিষেধ করব। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদে আহমদ চোদ্দ হাজার সাতশো সাঁত্রিশ নম্বর এবং সৈব হিব্বান সাত হাজারের বারো নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এই হাদিসটি সহি সনদের রসুল সাল্লাম আবারও বললেন বিল মাহরুফ অন্যাহিয়ানিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ দিবা তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করবে খরচ করবে কষ্টে থাকো আর সুখে থাকো তোমাকে দান করতেই হবে রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতগুলো আশ্চর্য প্রত্যেক কর্মীকে এটা মানতে হবে আমি রিক্সা চালক হলেও দান করতে হবে আমি যদি কোটি টাকার মালিক হই তবুও দান করতে হবে সবাই দান করতে হবে ওয়ালা নফ ফিল ওস্ত্রে ওয়াল ইসরে আবার রসুল সাল্লাহ সাল্লাম তৃতীয়টি বললেন এই মর্মে আমরা নেতৃত্ব যাকেই দেন না কেন আমরা ঝগড়া করব না যেখানেই থাকি না কেন সেখানেই হক কথা বলবো আমরা নিন্দুকের নিন্দাকে কখনো পরোয়া করব না রসুল সাল্লামের এই দাওয়াত ছিল আপসীন দাওয়াত পাঁচ নম্বর ছিল যখন হিজরত করে আমি যাব তখন তোমরা আমাকে সাহায্য করবে যেমন তোমরা যেমন তোমরা নিরাপত্তা দাও নিজেদেরকে স্ত্রীদেরকে এবং সন্তানদেরকে ঠিক আমি মোহাম্মদ যখন হিজরত করে যাব তোমরাও তখন যাবতীয় নিরাপত্তা আমাকে দান করবে এর মধ্যে সাংগঠনিক জামাতি সাংগঠনিক ঐক্য ফুটে উঠে আমিরে আনুগত্য করতেই হবে আমার আমার পর আমিরে জামাত সন্তুষ্ট থাকুক চাই না থাকুক এটা একটা ভিত্তি সম্পন্ন এই দাওয়াতের কারণেই পরের বছরই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনায় অর্থাৎ ক্ষেত্র প্রস্তুত করলেন মুসাববিন উমারের কথা এখানে না বললেই নয় তিনি একক দায়ী হিসাবে যখন যেখানে দাওয়াত দিয়েছেন এতই কৃতিত্ব মুসাববিন উমারের আমি তো বিশ্বাস করি এই মর্মে মুসাববিন উমারের মতন যদি একজন কর্মী প্রত্যেকটা জেলায় একটি একটি করে কর্মী তৈরি হয় আমি মনে করি মুসাববিন উমায়ের রজালের মতন একজন কর্মী একটি জেলার জন্য যথেষ্ট কারণ মদিনার জন্য যথেষ্ট ছিল মুসাববিন উমায়ের রোজালান হোক জীবনীকার লেখছেন ইউজাহিদু তিনি একাই জিহাদ করতেন সংগ্রাম করতেন তিনি একাই ধৈর্য ধারণ করতেন ওয়াদু তিনি একাই মানুষকে দাওয়াত দিতেন হিনা জুরুফ জুরুফু দাওয়াতুল মুস্তালজাম যখন যেখানে দাওয়াতের প্রয়োজন হয়েছে তখনই সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন বাংলাদেশ আহলাদ যুব সংঘের প্রত্যেক কর্মীকে সাথী ভাইকে আমি বলতে চাই আপনারা বাংলার সেখানে যেখানে থাকুন না কেন আহলাদিস আন্দোলনের এই হক দাওয়াতকে পৌঁছে দিন এটা আপনার উপরে কর্তব্য দায়িত্ব সাল্লাহ মুসাবকে মূল্যায়ন করলেন এটার কারণে যুদ্ধের দিনে তিনি পতাকা হাতে তুলে দিলেন যুদ্ধের দিনেও তিনি পতাকা হাতে তুলে দেন এমনকি যখন তিনি মৃত্যুবরণ করলেন গলা কেটে গেছে পড়ে আছে ঘাসের মধ্যে মুখ লুকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি সামনে গিয়ে বলছিলেন মা রই তুমি মাক্কাতা আহসান লিম্মাতান ওয়াদাক্কুহুল্লাতান হালাজ্জা শাসন বুরদা হে মুসআব তোমাকে সবচেয়ে উচ্চ শ্রেণীর পরিবার থেকে নিয়ে আসছিলাম তোমার মতো কুকুরানো চুল মাথার মক্কায় কারোর ছিল না তোমার মতো সুন্দর চেহারাদারি ছেলে মক্কায় আর কেউ ছিল না আর আজকে তুমি একটা ছিঁড়া চাদরের মধ্যে এইভাবে পড়ে আছো এই কথা যখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ঠিক তখনই জিব্রিল আমিন এসে আয়াত নিয়ে এসে হাজির হলেন সুরাই হাজার তেইশ নম্বরাত রিজালুন অরিজালুন সাদাকুমা আহাদাল্লাহ আলাই ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে মুসাফ সামিল হয়ে গেছে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন মুসাফ ওয়াদা পালন করেছে যখন তাকে দাফন করা হচ্ছে সহি বুখারি হাদিস রাসুলকে সে বলা বলা রাসুল মুসাফকে দাফন কাফন পরাচ্ছি কিন্তু মাথা ঢাকলে পা ঢাকে না পা ঢাকলে মাথা ঢাকে না রসুল সাল্লাম বললেন মুসাবের মাথাটা ঢেকে দাও পায়ের দিকে ঘাস দিয়ে দাও বললেন মুসাব তোমাকে নিয়ে এসেছিলাম উচ্চ পরিবার থেকে কিন্তু আজকে বিদায়ের সময় একটা কাপড় পর্যন্ত তোমাকে দিতে পারলাম না আসলে আক্ষেপ করেছিলেন কেন যখন এই পঁচাত্তর জন সাহাবির সামনে রাসুল এই পাঁচটি বিষয় দাওয়াত পেশ করলেন তখন আসাদ বিন জুরারা রাসুলকে বললেন আল্লাহ রাসুল ফামাল আরেন ফাল্লা জালিক আল্লাহ রাসুল আমরা যদি এটা করি তাহলে কি পাবো আল্লাহ রাসুল শুধু একটি শব্দ বলেছিলেন আর কিছু বলেননি সেটা ছিল আল জান্নাত জান্নাত ছাড়ার কিছুই নয় এর বদলা পাবে তোমরা জান্নাত সাথে সাথে আসাদ বিন জুরারা ডান হাতটি বাড়িয়ে দিয়ে বলছেন উপসু দেওয়া দেখে মোহাম্মদ মোহাম্মদ আপনি আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিন আল্লাহ রাসুল আপনার সাথে যে চুক্তি হচ্ছে আমরা এই পাঁচটি কাজ বাস্তবায়ন করব আর আপনি আমাদেরকে জান্নাত দিবেন এই বেচা কিনা চুক্তি কোনোদিন ভঙ্গ করব না ভঙ্গ করার আবেদনও করব না যখন এই কথা বললেন তখনই সুরায় তোবার একশো এগারো নম্বর আয়াত নিয়ে এসে জিবিল আমিন হাজির হলেন আয়াতটি শুনিয়ে দিলেন রসুল সাল্লা সাল্লাম পৃথিবীর বুকে অন্ধকারের সুরঙ্গি পথে পঁচাত্তর জন সাহাবির এই বায়াতকে আল্লাহ রব্বুল আলমিন আসমানে কবল করে নিয়েছেন তার বহির প্রকাশ হলো এই আয়াত নিয়ে এসে শুনিয়ে দিলেন কিভাবে আল্লাহ রব্বুল আলমিন কবুল না করে থাকতে বলেন ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ তালা মমিনদের জান এবং মালকে কুরাই করে নিয়েছেন জান্নাতের এই আয়াতটি নাজিল হলো সাহাবিদের শুনে দিলেন রসুল সাল্লাহ সাল্লামের এই দাওয়াত কবুল হলো এই ছয় জন থেকে বারো জন বারো জন থেকে পঁচাত্তর জন সাহাবির উপরে টিকে গেল দাওয়াতটি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো এটা হলো তরিণদের অবদান এক্ষণে ইসলামী আন্দোলনের বিজয়ের স্বরূপ এই বিজয় দেখতে গিয়ে আমি যেমন পেয়েছিলাম তায়েফের রক্তাক্ত উপহার আমি যেমন পেয়েছিলাম কাবা ঘরে উটের ভুঁড়ি উপহার পেয়েছিলাম মাথার উপরে দাঁড়িয়েছিল আবু জহেলরা যেমন উপহার পেয়েছিলাম এটা যেমন অত্যন্ত কষ্টের দুঃখের ইচ্ছা দুঃখ হতে পারে না তেমনি আল্লাহ রাব্বুল আলমিন উপহার দিলেন মদিনায় গিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম মদিনাতে রাষ্ট্রীয় ভিত্তি তিনি প্রতিষ্ঠা করলেন আলাদিস আন্দোলন আজকের অবস্থায় যেভাবে পরিচালিত হচ্ছে তারপরে সাহাবাকেরামের অবস্থা অতঃপর তাহাবেদের অবস্থা অতঃপর মহাদ্দিসগণের অবস্থা ইমাম বুখার রহিমাউল্লাহর কথায় বলতে হয় বৃদ্ধ বয়সে একজন মহাদ্দিসকে যাকে বলা আমিরুল মমিন ফিল হাদিস তাকে পর্যন্ত পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র চালু হয়েছিল ইমাম বুখারি কোনো ষড়যন্ত্রকে তোয়াক্কা করেননি বুখারা থেকে বের করে দেওয়া হলো হাকিম শহরে তিনি গেলেন তার কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল একটাই যত মিথ্যা জুয়া জাল হাদিস রয়েছে সমস্ত হাদিসকে প্রত্যাখ্যান করে জাতির সামনে যখন কেবল সই হাদিস পেশ করলেন তখনই মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে গেল অন্ধ হয়েছেন ইমাম বুখারি হাকিম শহর থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে তার সাথে থাকা বালককে জিজ্ঞেস করছেন বাবা আমরা এখন কোথায় যাচ্ছি এত বড় একজন বিদ্যান টিকতে পারলেন না তার সাথে থাকা ছোট্ট তরুণ বালক বলছে ওস্তাদজি কোথায় যাচ্ছি তা বলতে পারবো না কিন্তু সামনে কোনো বাড়ি ঘর নেই শুধু মরুভূমি আর মরুভূমি ইমাম বুখারি ছিলেন মত অবস্থায় অন্ধ সাহাবি এবং বয়স বিশিষ্ট সাহাবি একশো চুরানব্বই তার জন্ম দুইশো ছাপ্পান্ন তার মৃত্যু কত বছর বয়সে কতদূর আর পথ চলতে পারবেন তার মতো বিদ্যান পৃথিবীতে টিকতে পারলেন না ইমাম বুখার রহিমাহুল্লাহ বসে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তোমার এই জমিন বিশাল প্রশস্ত জমিন তার কোনো সীমানা নেই কিন্তু আমি বুখারির জন্য আজকে এই জমিনটা সংকীর্ণ হয়ে গেছে ফাকবিজনি এলাইকা আল্লাহ তুমি তুমি আমাকে তোমার কাছে তুলে নাও ইমাম বুখারি দোয়া করতে বাধ্য হলেন অতঃপর আল্লাহ রাব্বুল আলমিন ইমাম বুখারিকে তুলে নিলেন আলাদিস আন্দোলন করতে গিয়ে আরো কত শত মহাদেশ বিশেষ করে উপমহাদেশের কত মানুষের রক্ত গেছে তার হিসাব করা যায় না যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে মনে করবেন না যে জেলখানাটা আমার জন্য পরাজয় যে না জেলখানাটাও হলো আমার জন্য বিজয় ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় রেখে কোনো ক্ষতি করতে তার পারেনি দীর্ঘদিন জেলখানায় থাকার পরে ইমাম আহমদ বিন হাম্বলকে যখন মুক্তি দিলেন সাথে সাথে তার ছাত্র হিসাবে হাজির হয়ে গেলেন ইমাম বুখারের মতন শ্রেষ্ঠ মহাদ্দেশ ইমাম মুসলিমের মতো শ্রেষ্ঠ মহাদ্দেশ এবং ইমাম আবুদাউদের মতো শ্রেষ্ঠ মহাদ্দেশ এসে তার ছাত্র হিসাবে হাজির হয়ে গেলেন ইতিপূর্বে কোনো মহাদ্দেশ আসেননি দশ লক্ষ হাদিসের হাফেজকে যখন পিছানো হচ্ছে শুধু একটি কারণে আমি বলতে চাই আপনাকে আমাকে শাস্তি পেতে হবে শাসক গ্রেফতার করে আমাকে পিটাবে আমাকে জেলখানে আবদ্ধ করবে এর পরও মনে করতে হবে বিজয় সামনে রয়েছে ইমাম আহমদ বিন হাম্বলকে যখন পিটানো হচ্ছে রাজ দরবারে নিয়ে দেহ রক্তাক্ত হয়েছেন চিৎকার করছেন আল্লাহ দরবারে আল্লাহ তুমি শাস্তিতে মুক্তি দান করো সেই যুগের শ্রেষ্ঠ আলেম বেদাতি আলম বুসাইরি কানে কানে এসে বলছে এই মর্মে ভাই আহমদ তুমি নিজে তোমার মতামত ত্যাগ করো কারণ ইমাম আহমদ বলছিলেন পবিত্র কোরআন কালামুল্লা আল্লাহর কালাম সেই যুগের বেদাতে আলেমরা বলছিল না পবিত্র কোরআন কালামুল্লাহ নয় বরং আল্লাহর সৃষ্টি বলুন নজবুল্লাহ একমাত্রই ব্যক্তি মোহাম্মদ বিন হাম্বল বলছেন বুসাইর দিকে লক্ষ্য করে বুসাইরি শোনো শাসকের শাস্তিকে আমি আহমদ কোনো তোয়াক্কা করি না তুমি তোমার মতামত ত্যাগ করো আমি আল্লাহর কাছে কালকে জাহান্নামের আগুন থেকে শাস্তির মকুফের জন্য আল্লাহর কাছে আবেদন করব। আহমদ বিন হাম্বল ব্যর্থহীন কণ্ঠে বেদাতে আলমদেরকে জানিয়ে দিলেন কষ্টকে তিনি কিছু মনে করলেন না ইমা ইবনু তাইমা রহিমাহুল্লাহকে আটবার জেলখানায় রাখা হয়েছে বারোটি বছর তিনি জেলখানায় ছিলেন শেষ আড়াইটি বছর জেলখানা থেকেই তিনি মৃত্যুবরণ করেছেন ইমাম আহম ইমাম ইবনে তাইমের কিছুই করতে পারেননি বরং তার যে খেদমত তার যে অবদান বিশ্ববাসী আজকে দেখছে ইমাম আহমদ বিন হাম্বলের ফতুয়া ছাড়া লেখনি ছাড়া বিশ্ববাসী একদিনের জন্য এক সেকেন্ডের জন্য অচল কেন অথচ শুনুন তার উক্তি ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি জেলখানা থেকে পাঁচ বছর জেল খাটার পরে বেরিয়ে এসে কর্মীদেরকে লক্ষ্য করে বলছিলেন মা যাইন কি মুমিন আদায়ী আমার শত্রু আমার কিসের প্রতিশোধ নিবে আনা জান্নাতি অবস্থানে ফি সাদ্রি আমার জান্নাত আমার বাসস্থান তো আমারই পক্ষে রয়েছে পত্নী শাহাদাতুন আমাকে হত্যা করা হলে আমি শাহাদাতের পিয়ালা পান করব অনাফি সিয়াহাতুন আমাকে দেশ থেকে বের করে দেওয়া হলে আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব অসিজনি খুলুয়াতুন আর আমাকে যদি জেলখানায় আবদ্ধ করে রাখা হয় তাহলে আমি নির্জন বসবাস করব গবেষণা করব। কিছু করতে পারেননি বন্ধুদের আমি উদ্দেশ্য করে বলতে চাই আহলাদিস আন্দোলন করতে গিয়ে জেলখানায় থাকতে হবে জঙ্গিবাদের অভিযোগ দিবে উহাবি বলে অভিযোগ দিবে চরমপন্থী বলে অভিযোগ দিবে ইতিপূর্বে মহাদ্দিসগণকে দিয়েছে আমাকেও দিবে সুন্নাত পালন হবে আলহামদুলিল্লাহ মনে রাখবেন যে সমস্ত লোকেরা বলে থাকে যে এই করার কারণে তার জেল খাটা এরা হলো দ্বিমুখী স্বার্থপর এদের জন্য কোনো পৃথিবীতে অবদান নেই আখেরাতের অবদান নেই বরং যারা জেল খাটে তারা নবীদের সুন্নাত পালন করে থাকে বন্ধুরা আমার আর একটি তথ্য পেশ করতে চাই মিশরের সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ আপসীন বিদ্যান তাকে যখন ফাঁসির কাষ্টে ঝুলানো হচ্ছে ওই তারিখটা আজকে আপনাকে বলতে হচ্ছে তার আগের পূর্বসূরি বিদ্যান হাসানুল বান্না হাসানুল বান্নাকে যেদিন ফাঁসি দেওয়া হয় সেই তারিখটা ছিল উনিশশো সালের বারোই মার্চ যেদিন মিশরে হাসানুল বান্নার ফাঁসি দেওয়া হচ্ছে সেই দিন এই নওদাপাড়ার মাটিতে আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রহিমাহুল্লাহ ভাষণ দিচ্ছেন উনিশশো সালের বারোই মার্চ তারিখে তারিখটা একটা ঐতিহাসিক অবস্থায় রূপ নিয়েছে অনেক কিছু বেরিয়ে আসে তারপর আসছেন সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ আপোষ বিদ্যান ছিলেন কার সঙ্গে আপোষ করেননি বলা হয়েছিল যে সাইদ কুতুব যদি ক্ষমা চায় তাহলে মুক্তি দেওয়া হবে নাসের বাচ্চা বলেছিল ক্ষমা চাক মুক্তি দেব কিন্তু সাইদ কুতুব বলেছিলেন ক্ষমা চেয়ে কারো কাছে মুক্তি নিতে রাজি নয় জেলখানা থেকে মৃত্যুবরণ করবো কর্মীরা যখন উত্তাল গোটা দেশ যখন উত্তাল বিশ্ববাসী তাকিয়ে আছে সৈয়দ কুতুবের ফাঁসি হবে আজকে সৈয়দ কুতুব রহিমহুল্লাহ লিখিত পাঠিয়ে দিলেন কর্মীদের কাছে কয়েকটি মাত্র কথা জেলখানা থেকে লিখে পাঠালেন ইন্না কালেমাতানা ওয়াকালানা তাজুল হোসেন হে বিশ্ববাসী শুনে রাখো আজকে আমাদের বক্তব্য আমাদের লিখনিগুলো দুবরা ঘাসের মতো শুকনা হয়ে পড়ে আছে কেউ পড়েও না অবদানও দেয় না ফাইজা মিতনা ফি সাবি লিখা ও গাজাইনা হাবিদ দিমা যখন এই পথে আমি শহীদ হয়ে যাব আমার গলা থেকে রক্ত দেহ থেকে রক্ত যখন ছিটিয়ে পড়বে বিশ্বকে যখন সিদ্ধ করে দিবে আশা তন্ত বাজাত বাইনা লাহিয়া তখন গোটা পৃথিবীব্যাপী সৈয়দ কুতুবের সমস্ত লেখনী বক্তব্য ছড়িয়ে পড়বে সৈয়দ কুতুব বলেছিলেন বলেই সর্ববিশ্বব্যাপী তার সুনাম অক্ষুণ্ণ আছে শুধু তাই নয় আহলাদিস আন্দোলন বাংলাদেশকে খতম করার জন্য পরতে পরতে ষড়যন্ত্র হয়েছে আগে হচ্ছে আগামী দিনও হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আহলাদিস আন্দোলনকে কুণ্ঠাসা করার জন্য প্রচেষ্টা চালানো বৃথা ছাড়া কিছুই নয় বলতে চাই উনিশশো আটাত্তর সালে পাঁচই ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ আহলে যুব সংঘের সূচনা হয়েছিল আমি কিছু কথা আজকে বলে যেতে চাই আপনাদের উদ্দেশ্যে আহলাদিস আন্দোলন বাংলাদেশ মুরব্বী সংগঠন গঠিত হয়েছে উনিশশো তিরানব্বই সালের তেইশে সেপ্টেম্বর তিরানব্বই সালের তেইশে সেপ্টেম্বর তারিখে আগে গঠিত হয়েছে বাংলাদেশ আহলের যুব সংঘ আটাত্তর সালে গঠিত হওয়ার পরেই উনআশি সালে তিনি উপহার দিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আজকের আহলাদিস আন্দোলনের গণজর সৃষ্টিকারী দক্ষিণ এশিয়ার প্রখ্যাত আলমেদিন অন্যতম শ্রেষ্ঠতম ইসলামী চিন্তাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলিব রহমা হাফিজাহুল্লাহ তালা তার অবদানে তৈরি হওয়ার পর পরের বছর আহলাদিস আন্দোলন কি উপহার দেন কিন্তু বেশি দিন টিকা হলো না হঠাৎ করে গতিকে বন্ধ করে দেওয়ার জন্য এই দেশের ভালো খাদেম বাংলা ভাষীদের কাজ করছিলেন আজকে স্মরণ করতে হয় ষোলোই জানুয়ারি দুই হাজার নয় মৃত্যুবরণ করে দুই হাজার দশ চলে গেছেন পৃথিবীর বুক থেকে আব্দুল মতিন সালাফ রহিমাহুল্লাহ উনিশশো উননব্বই সালে দোসরা জুন জুলাই তারিখে তাকে দেশ থেকে বিরত বিতাড়িত করা হয় মাত্র দুই তিন ঘন্টার নোটিশে অতঃপর খড়গ নেমে আসে বাংলাদেশ আহলাদী যুব সংঘের উপরে উনিশশো সালের একুশে জুলাই তারিখে বাংলাদেশ আহলাদ যুব সংঘকে মুরব্বী সংগঠন থেকে বের করে দেওয়া হয় একটা মিথ্যা তথ্য প্রচলিত আছে দেশে মিথ্যা তথ্য প্রচলিত আছে দেশে এই মর্মে ডক্টর আসাদুল্লাল গালেব সাহেব জমিয়ত ভেঙ্গেছেন দল ভেঙ্গেছেন এটা ডাহা মিথ্যাচার ডাহা মিথ্যাচার ডাহা মিথ্যাচার আপনার কথার কোনো দাম নেই শুনুন মাফ করুন তাকবির দেন না কথা শুনুন বলতে চাচ্ছি আপনার কথার কোনো দাম নেই আমার কথার কোনো দাম নেই উনিশশো সালের একুশে জুলাইয়ের আগে বিভক্তি দেখা যায়নি উনিশশো সালে দশ জুলাইয়ের একুশে জুলাইয়ের পরে বিভক্তি দেখা যায় মুরব্বীরা তার সাক্ষী কেন আরাফাতের তিরিশ বর্ষ আটচল্লিশতম সংখ্যার পাশের পৃষ্ঠা তিনের কলম খুলে দেখুন তারাই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ও আহলাদিস ছাত্র আন্দোলন দুইটি সংস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় অতঃপর উভয় সংগঠনের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করা সিদ্ধান্ত গৃহীত হয় যদি এটা মিথ্যা হয়ে থাকে আপনি তদন্ত করুন ভাঙলেন তো অন্যরাই চাপানো দোষ চাপানো হলো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেবের উপরে শুনুন এই ষড়যন্ত্র আজকে চালু হয়নি মানে এখন বাংলাদেশে যদি আহলাদি যুব সংঘের একজন তরুণ বেঁচে থাকে বেদাতিরা সারাক্ষণ তাদের ঘুম হয় না কারণ তার প্রমাণ ইতিপূর্বে করে গেছে মোহাম্মদ বিন কাসেম তিনি প্রমাণ করে গেছেন যে একজন ব্যক্তির দ্বারাতে উপমহাদেশ জয় হতে পারে সেই মোহাম্মদ বিন কাশেমের উত্তর সরি হলো বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীরা যদি তাদেরকে সামনে বাড়াতে দেওয়া হয় যদি সামনে তাদেরকে বাড়াতে দেওয়া হয় অবশ্যই যত মাজার পূজা পীর পূজা ইসলামের নামে যে দল দল আছে সমস্ত দলের শিকড় উপড়ে তুলে দিয়ে অহির বিধান প্রতিষ্ঠা করে ছাড়বে কারণ এরা হলো সৈয়দ আহমদ বেরলবির সন্তান এরা হলো শহীদের সন্তান এরা সন্তান এরা সন্তান এরা আলীর সন্তান এরা এনায়েত আলীর সন্তান এরা সন্তান এরা ভিতকে কেন করেছিলেন আলাদির যুব সংঘের উপরে এই যে বিপদ চেপে আসলো কেন এটা করা হলো আমি বলতে চাই এটা আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রহিমাহুল্লার যে সংগঠন ছিল এই নীতিকে প্রতিষ্ঠা করাই ছিল ডক্টর গালেবের একমাত্র লক্ষ্য আর কিছু নয় কেন এটা করা হলো ষড়যন্ত্র তো অনেক গভীরে অনেক গভীরে অতঃপরে সে যোগ হলো আবার দুই সালে এখানে বলতে চাই একটি কথা ছোট্ট কথা যুবসংঘকে বের করে দেওয়ার পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেবের উচিত ছিল সেই দিনই মুরব্ব সংগঠন প্রতিষ্ঠা করা কিন্তু তিনি করেননি শুয়া পাঁচ বছর তিনি ধৈর্য ধারণ করলেন তেইশে সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই সালে গিয়ে আন্দোলন প্রতিষ্ঠা করলেন কিন্তু ভাগ করে দেওয়ার পরপরই যে ওই বছরে উননব্বই সালের আঠাশে ডিসেম্বর তারিখে তারা সুব্বান প্রতিষ্ঠা করলেন পরে তো দুই টাকাই ভাগ করে দিলেন এবার আর কিছু থাকলো না কেন করলেন ভাগ করলেন কে দ্বিতীয় কথা বলতে চাই আপনারা অনেকেই বলেন ডক্টর গালেবকে হত্যার ফতুয়া দেন ফাঁসি দেওয়ার ফতুয়া দেন দল ভেঙেছে তাই এটা তো মিথ্যা কথাই এরপরে আগে যেতে হয় আঠারোশো সালে গুরাবে আহলাদিস প্রতিষ্ঠা করেন মন আব্দুল ওহাব সাহেব গুরাবা আলাদিস থাকতে উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের নিয়ে গঠিত হয় অল ইন্ডিয়া আলাদিস কনফারেন্স উনিশশো ছয় সালের বাইশে ডিসেম্বর তারিখে ইতিহাস খুলুন এই নেতৃত্ব ছিলেন কারা যাদের নাম নিলে গা সেরে ওঠে সানাউল্লাহ মৃত ছিলেন সেক্রেটারি আবদুল্লাহ হাফেজ আবদুল্লাহ গাজীপুরি ছিলেন সভাপতি আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজির যিনি ভাষ্য ভাষ্যকার লেখক আজিমাবাদী যিনি আবু ভাষ্যকার আউনুল বাবুদের লেখক তাদের মতন তারা প্রতিষ্ঠা করলেন নতুনভাবে কেন অপরাধ করে থাকলে আগে আব্দুর রহমান মুবারকপুরে কবর থেকে তুলুন কেন গুরাবে আহলাদিস থাকতে অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্স গঠিত হলো উনিশশো সালে আসুন আঞ্জুমায় আহলাদিস আসাম বাংলা প্রতিষ্ঠা করলেন মৌলানা নিয়ামতুল্লাহ আব্দুল ওহাব উনিশশো চোদ্দ সালে তার অপরাধ ধরলেন না কেন শুধু তাই নয় সময় সংক্ষেপের কারণে গুটিয়ে নিতে হচ্ছে আমি বলছি আপনাকে অতঃপর উনিশশো সালের বিশে এপ্রিল তারিখে আল্লাহ আব্দুল্লাহ কাফি আল কুরেশি রহিমাউল্লাহ প্রতিষ্ঠা করলেন জমিয়তে আহলে হাদিস কেন করলেন কেন করলেন এটা অথচ দুই সংগঠনের অফিস কিন্তু একটি মসজিদে কলিকাতা মেটিয়া বুরুস সেই মসজিদের দুইটি সংগঠনের অফিস আপনি এবার বলুন জবাব দিন অল ইন্ডিয়া আলাদিস কনফারেন্সের অফিস জমিয়ত আহলাদিসের অফিস একই জায়গায় কেন আর এটা প্রতিষ্ঠা করলেন হারা কাছে গিয়ে যেখানে হলো গুরাবে আহলাদিসের ঘর তাহলে তিনি অপরাধ করলেন না নাউজুবিল্লা নাউজুবিল্লা অনুরূপভাবে আপনি এটা দেখলেন না কেন উনিশশো তিরাশি সালে তাবলিগে ইসলাম প্রতিষ্ঠা করলেন বড় বড় আলেমে দিন উনিশশো সালে পনেরোই জানুয়ারি তারিখে বড় বড় আলেম বেরিয়ে আসলেন আবদুল্লা বিন ফজল আব্দুর রফ সাহেব অধ্যক্ষ আব্দুল সামাদ সাহেব তারপরে আব্দুল সত্তাত্তরি সালে এই সমস্ত বড় বড় ব্যক্তি বেরিয়ে এসে তাবলিগে ইসলাম প্রতিষ্ঠা করলেন কেন তারা মুমতাজরা আহমদ রহমানী এই সমস্ত ব্যক্তিবর্গ হাবিবুল্লাহ খান রহমানী ছিলেন আমির এত বড় ব্যক্তিরা নতুন করে তিরাশি সালে উনিশশো সালে পনেরো জানুয়ারি কেন সংগঠন থেকে বেরিয়ে এসে তাবলিগে আহলাদিস তাবলিগ ইসলাম করলেন এ জবাব কে দিবে অতঃপর ডক্টর গালিব তো বহুদিন পরে চুরানব্বই সাল কতদিন পরে তিনি প্রতিষ্ঠা করলেন এত রাগ কেন ডক্টর গালিবের উপরে বুঝে আসে না তো আসলে আপনি আলাদিস ঘরের সন্তান হলেও আপনার মাথায় আছে মিথ্যা দর্শন বেদাতি রাজনীতির বীজ বোপন করা আছে আপনি আপনার গায়ে সহ্য হয় না আলাদিদের হাদিসদের যখন বলে সকল বিধান বাতিল করো হের বিধান কায়েম করো তখন আপনার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে কেন জ্বলে যখন বলা হয় মুক্তির একই বা দাওয়াতি জোহাদ তখন আপনার শরীর যেন কেমন কেমন করে গা জ্বলতে থাকে আপনার কেন জ্বলতে থাকে গোলামির জিঞ্জির ছিঁড়ে বেরিয়ে আসুন আহলাদিস আন্দোলনের চূড়ান্ত নীতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আল্লাহ রহম করবে চাটুকারিতা করতে চাই না আমরা দালালি করতে চাই না আমরা আহলাদিস আন্দোলনের অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র কোরআন সহি হাদিসের অভ্যান্ত বিধানকে মানুষের সামনে পৌঁছে দিতে চায় মিথ্যা রাজনীতির গোলক ধোদায় পড়ে জাতিকে কখনো আমরা মিথ্যার দিকে ঠেলে দিতে পারি না সর্বশেষ যে ষড়যন্ত্র চালানো হয় দুই হাজার এক সালে তেইশে জুন তারিখে এই বাংলাদেশ আহলাদিস আহলেচান্দর বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘকে রক্ষার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় উল্টা পরবর্তীতে এই তো সম্প্রতি দুই নয় সালের পঁচিশে সেপ্টেম্বর তারিখে নওদাপাড়ার উপর দিয়ে বিশাল ঝড় বয়ে যায় আপনারা বলেন বিজয় দেখতে পান না আমি তো আজকে মাঠেই বিজয় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন না বিজয় বিজয় কাকে বলে যেদিন মোহতারা আমির জামাতকে এই নৌদাপাড়া মসজিদে এ থেকে অবস্থায় বের করে দেওয়া ছাত্রীরা পাঠিয়ে দেওয়া হবে সেই দিন আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট মদত নেমে আসে আজ আছে আজ এসে পারেনি কেউ আল্লাহ রহমত থাকলে একমাত্র ভরসা হলো আল্লাহ রব্বুল আলমিন আমির জামাতকে জেলখানায় রেখে আহলাদিস আন্দোলনকে তথাকথিত মিথ্যা দর্শনের পাশ্চাত্যের দেহ মিথ্যা দর্শনের ট্রেনে নামানোর চেষ্টা করা হয়েছিল বাংলাদেশ আহলাদিস যুব সংঘ দায়িত্বহীন ভাবে রেজলিউশনে জানিয়ে দিয়েছিলেন দুই হাজার ছয় ছয় সালের সতেরোই ডিসেম্বর তারিখে বাংলাদেশ আলাদী যুব সংঘের মজলিসের সুরায় স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন যে কোনো দর্শনের সাথে আপোষ করলে যুবসংঘ সংঘ কখনো তাদের সাথে থাকবে না পারেনি আগামী দিনেও সে ঘোষণা দিতে চাই আলাদিস আন্দোলনকে প্রতিষ্ঠার জন্য যুবসংঘ যে কোনো সময়ের জন্য বদ্ধ পরিকর ষড়যন্ত্র করলে ওটা আল্লাহর পক্ষ থেকে প্রতিরোধ করা হবে সে নিশ্চিন্ন হয়ে যাবে আহলাদিস আন্দোলনের সামিল হয়ে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে চলুন সমস্ত বিভক্ত দূর করে দিন ডক্টর আল্লামা ইকবাল বলেছিলেন বাতানে সোয়াব কাবাইল কতুলো রুসুমে খুনকে সালাসিল কতুলো যত রকমের বিভক্তি রয়েছে সমস্ত ভেঙ্গে চুরমার করে দাও রুসুমে খুনকে সালাসিল কতুলো যত রকমের রসম নেওয়া যাচ্ছে বেদাতি মুনাজাত আর তথাকথিত বেদাতি দুই হাজার নিয়ে আহলে সমাজকে বিভক্ত করা হয়েছে এগুলো তো ভেঙ্গে চুরমার করে দিন এই দিনে মুহকাম এই ফাতেহবাব এটাই হলো দিনের আহকাম এখানে রয়েছে বিজয়ের দরজা কে দুনিয়া মে তাহিদ হবে হিজাব তখনই দেখবে এই পৃথিবীর বুকে তাহিদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে বন্ধুরা আমার আমার সাক্ষ্য একটাই যা হবে আল্লাহর পক্ষতে হবে আলামিন এই আয়াত হবে আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কর্মীদের আয়াত জীবনে যেখানে থাকি না কোনো কোন এবং সুন্নার দাওয়াত দিয়ে যাব বিশেষ বিশেষ করে আহলাদির যুব সংঘের কর্মী ও সাথী ভাইদেরকে বাংলার মুসলিম তরুণদের উপরে এই দাওয়াত এবং এই দাবি রেখেই আমি বক্তব্য ইতি করছি আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশ আহলাদির যুব সংঘকে কেমন পর্যন্ত দীর্ঘ করুন আল্লাহ আমিন আহলাদিস আন্দোলনকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা দান করুন আল্লাহ আমিন কোরআন এবং সই হাদিসকে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করুন আল্লাহ আমিন আকুল কৌলি হাদা আস্তাকফর আলী আলকুম আলী সাইল মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল্লাহ